শ্রী অদ্বৈত আচার্য প্রভুর সম্বন্ধে আমরা কি বলতে পারি ইনি হচ্ছেন ভগবান মহাবিষ্ণু আবার তার মহিমা অসীম আপা এবং আমরা ক্ষুদ্র জীব আমাদের বুদ্ধি এবং সামর্থ্য অতি সীমিত তবু তা কৃপায় অসম্ভব সম্ভব হয় ইনি হচ্ছেন অদ্বৈত তো সাধারণত বৈষ্ণব সম্প্রদায়ের এই অদ্বৈত শব্দ অপ্রিয় আমরা যদি অদ্বৈত কেবল অদ্বৈত বা এর সঙ্গে এই অদ্বৈত শব্দের পরিচয় দে তাহলে সেই অদ্বৈতবাদ স্মরণ করে আমাদের প্রায় ঘৃণা হয় কিন্তু অদ্বৈত আচার্য ইনি অদ্বৈত মানে চৈতন্য মহাপ্রভু থেকে ভিন্ন নাম ইনি অদ্বয় বস্তু ইনি ভগবান হলেও ভক্ত রূপে আসছেন ইনি মহাপ্রভুর সঙ্গে এক প্রভু এক মহাপ্রভু ও প্রভু দুইজন দুই প্রভু সেইবে মহাপ্রভুর চরণ তো অদ্বৈত আচার্য সদৈব মহাপ্রভুর চরণ সেবা করতে চেয়েছিল এবং মহাপ্রভু সদৈব অদ্বৈত প্রভুর সেবা করতে চাইলেন তো এভাবে তাদের মধ্যে দিব্য প্রেমময় প্রতিযোগিতা চলত তো অদ্বৈত আচার্য আমাদের মানে আমরা যারা এই জড় জগতে বদ্ধ জীব আমাদের উপদেশ দেন महाप्रभु चरण सेवा करते अद्वैत आचार्य आभाने महाप्रभु स्वयं এই জড় জগতে উপস্থিত হইলেন অদ্বৈত আচার্য ইনি ভগবান কিন্তু ইনি ভাবছিলেন যে স্বয়ং ভগবান কৃষ্ণ একলে ঈশা যদি স্বয়ং ভাবে এই জড় ধামে উপস্থিত না হন তাহলে এই সমস্ত কলিহত জীবদের উদ্ধার সম্ভব হবে না সেই জন্য ইনি তা প্রসিদ্ধ হুহংকারে শ্রীকৃষ্ণকে আহ্বান করলেন এবং অদ্বৈত আচার্য নিবেদনে নিবেদনে ভগবান শ্রীকৃষ্ণ গৌরূপে অবতীর্ণ হইলেন এবং তার সাথে নিত্যানন্দ এবং মহাপ্রভুর অসংখ্য পার্ষদগণ এই জড় পৃথিবীতে এই গৌরদেশে অবতীর্ণ হইলেন দয়া করো সীতাপাতি অদ্বৈত গোসাই তব কৃপা বললে পাই চৈতন্য নিতায় মহাপ্রভুর কৃপায় শ্রী শ্রী গণনেতায়ের কৃপায় আমরা কলিহত্ত হলেও অনাধিকারী হলেও অযোগ্য হলেও মহাপ্রভুর anarpita chirinchirat অনর্পিত প্রদান লাভ করতে পারে যার সর্বোচ্চ স্তর হচ্ছে যদি গড় না হইত তবে কি হইত ব্রজ বিলাস প্রেম সেটা সম্ভব হয় মহাপ্রভুর কৃপায় কিন্তু মহাপ্রভুর কৃপা শিশুগণ কৃপা অদ্বৈতাচার্য দ্বারা উপলব্ধ হয় সেজন্য এই অদ্বৈত সপ্তমী এই তিথি উদযাপন করা সকল গৌরীয় বৈষ্ণবদের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ না অপরিহার্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী ছিল পৃথিবীতে আছে যত নাগরাদি গ্রাম সাবাথ প্রচার হইবে মোর না এই জন্য অদ্বৈত আচার্য প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করলেন এবং আজকাল মহাপ্রভুর কৃপায় নিত্যানন্দ প্রভুর কৃপায় অদ্বৈত আচার্য প্রভুর কৃপায় এবং তাদের সমস্ত মহাভাগবত আচার্য গণের কৃপায় এখন আজকাল আজকে শুধু গৌর দেশে না সারা পৃথিবী জুড়ে এই অদ্বৈত সপ্তমী উদযাপিত হচ্ছে তো এটা খুবই Ananda Vishu. Advaita Acharya Prabhu Kali Hatta জীবদের দুঃখ দুর্দশা দেখে খুবই উদ্গ্রীব ছিলেন তাদের উদ্ধার করার জন্য এবং এর জন্য মহাপ্রভুকে কৃষ্ণকে ডাকলেন তো অদ্বৈত আচার্য প্রভু ইচ্ছা ছিল যে জগতে সমস্ত জীবদের উদ্ধার হবে এবং এই জন্য মহাপ্রভুর ভক্তগণ চেষ্ট করে মহাপ্রভুর বাণী প্রচার প্রসারিত করতে তো এখন সারা পৃথিবীতে এই অদ্বৈত সপ্তমী উদযাপিত হচ্ছে কিন্তু মহাপ্রভুর বিশেষ উপদেশ ছিল ভারতবাসীদের জন্য ভারতবাসী ভক্তগণের জন্য ভারত ভূমিতে হইল মানুষ জন্ম যা জন্ম সার্থক করি করো পর উপকার বিশেষ করে যারা এই পবিত্র ভারতে মানুষ আকর পেয়ে জন্মগ্রহণ করে এবং বিশেষ করে যারা এই গৌর দেশে জন্মগ্রহণ করে তাদের বিশেষ সুযোগ আছে এবং সুযোগ সাথে দয়তা আছে মহাপ্রভুর কৃপা কৃপা তার আদেশ রূপে গ্রহণ কর এবং মহাপ্রভুর সকল আদেশ নিজের জীবনে পরিগ্রহ করে তার দুর্লভ মানব জন্ম সফল করতে এবং সফল করে মনে কৃষ্ণ ভক্তি গ্রহণ করে জীবন সফল করে অনেরও এই সুযোগ দেওয়া উচিত ভারতের ভূমিতে হইল মানুষ জন্ম যা জন্ম সার্থক করি করো পর উপকার তো পর উপকার আজকাল লোকেরা মনে করে পর উপকার হচ্ছে স্কুল হসপিটাল ইত্যাদি বানান বানাতে কিন্তু সেটা শুধু দৈহিক এবং মানসিক অস্থায়ী অনিত্য এবং এইভাবে মিথ্য উপকার এই প্রকৃতপক্ষে সেটা উপকার নয় সেটা শুধুমাত্র মায়া আর একটা উপাদান তো পর উপকার হচ্ছে সবাইকে সংবাদ দেওয়া কি মহাপ্রভু এসেছেন নিত্যানন্দ প্রভু এসেছেন অদ্বৈত প্রভু এসেছেন এবং আমাদের হরিনাম যাওয়া এই খুবই পরম করণ দুই দুইজন নেতাই গৌর চন্দ্র সবি অবতার সার শিরোমণি কেবল আনন্দ খন্ড এই এই আনন্দময় পন্থা আমাদের দিয়েছেন যাতে আমরা খুব সরল ভাবে জীবন সার্থক করতে পারে শুধু জীবনে সফলতা নয় সেটা ব্রহ্মার দুর্লভ প্রেম প্রাপ্তি এই হচ্ছে মহাপ্রভুর কৃপা যা অদ্বৈত আচার্য প্রভুর দ্বারা প্রাপ্ত হয় তো করো ফর উপকার কি করে করা সেটা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে আদেশ দিলেন তো কি করে লোকদের উপকার হবে শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার অঙ্গ করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা ভাজ্য কৃষ্ণ বলো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা খুব সরল উপায় সরল এবং আনন্দময় কষ্ট নেই এই পথে যোগ ব্যায়াম করার দরকার নেই কঠিন ধ্যান এবং তপাশ্চর্য করার দরকার নেই বলো কৃষ্ণ তো বলা সকালে ক্ষমতা আছে বোবা চারা সকালে ক্ষমতা আছে হরিনাম বল কিন্তু দুঃখের কথা যে মহাপ্রভু এই দেশে এই প্রচার করে কিন্তু এই দেশে লোক নিজে সম্পত্তি ফেলে পশ্চিমী সংস্কৃতি নকল করছে এবং আজকাল সবচেয়ে প্রচলিত বাদ হচ্ছে মার্কসিস্ট বাদ পশ্চিমবাংলা সেটাও বিদেশি বাদ দেশি বিদেশি ভারতে সকল বাদ চৈতন্য মহাপ্রভুর অচিন্ত বেদবিদ তত্ত্ব ছাড়া ওই সব বাদ শুধু মনোবর বাদ কিন্তু ওই কলিযুগের প্রভাবে মহাপ্রভু দেশে লোক তো বিভ্রান্ত আছে আসল পথ থেকে ভ্রষ্ট আছে সেই জন্য এই উপলক্ষে আমরা নিজে স্থির করতে পারি যে কিভাবে অদ্বৈত প্রভুর সেবা করা প্রয়োজন আছে আমরা অদ্বৈত আচার্য প্রভুর মহিমা গান করতে চেষ্টা করছি কিন্তু আমাদের কি সম্বন্ধ আছে অদ্বৈত আচার্য প্রভুর সাথে ইনি হচ্ছেন প্রভু মহাপ্রভুর দাস রূপে প্রভু এবং আমাদের স্বভাব আমাদের ধর্ম হচ্ছে সেই রকম জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তো কিভাবে আমরা অদ্বৈত প্রভু সেবা করতে পারি তার সন্তুষ্টি করা কি বিধান আছে তো এই হরিনাম প্রচার করা হচ্ছে অদ্বৈত প্রভুর ইচ্ছা মহাপ্রভুর ইচ্ছা তো যতটুকু আমরা চেষ্টা করি মহাপ্রভুর বাণী প্রচার কর হরিনাম প্রচার কর ততটুকু আমরা অদ্বৈত প্রভুর কৃপা লাভ করতে পারি আসলে আমরা অদ্বৈত প্রভুর ভগবান ভগবানের কৃপা মাপ করতে পারি না আমরা যদি একটু চেষ্টা করি তাদের সেবা করতে মহাপ্রভু এবং দুই প্রভু এবং মহাপ্রভুর সকল পার্শ্বদগণ আমাদের অসীম কৃপা দেন সেটা তাদের স্বভাব যে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে তারা আমাদের অসীম কৃপা দেন তো এই সকল তিথিতে আমাদের সংকল্প করা উচিত যে আমরা আবার এবং আরো উৎসাহ সহিতে জীবন উৎসর্গ করি তাদের মনোভীষ্ট পূর্ণ করা প্রচেষ্টায় আমাদের ক্ষুদ্র প্রয়াসে সহযোগিতা দেওয়া তো আমি আজকে সকল উপস্থিত বৈষ্ণবদের চরণে এই প্রার্থনা করি যে আপনারা আমাকে আশীর্বাদ দেন যাতে আমি অযোগ্য হলেও অদ্বৈত প্রভুর চরণ সেবা করতে পারি বিশেষ করে যাতে আমি নিমিত্ত মাত্র হাওয়া এই পৃথিবী জুড়ে হরিনাম প্রচার করার চেষ্টায় বাঘ নিতে পারে তো আপনারা সবাই মহাপ্রভুর প্রিয় গৌড় দেশে জন্য আপনাদের অনুকরণ করছি তো আমাকে আশীর্বাদ দেন যাতে আমি প্রকৃতপক্ষে আপনাদের অনুসরণ করতে পারি হরে কৃষ্ণ